তাহলে সেই সময় স্ত্রী আট ভাগের এক ভাগ পাবে আল্লাহ তারা কোরআনে ঘটনা দিচ্ছেন ওয়ালাহুন্নার রূপ ও মিম্মা তারাক্তুম তাদের জন্য এক চতুর্থাংশ তোমরা যা ছেড়ে ছেড়েছ ইল্লাম ইয়াকুল্লাকুম ওয়ালাদ যদি তোমাদের ছেলে না থাকে সন্তান না থাকে তাহলে সন্তান নেই শুধু স্ত্রী আছে একজন হোক বা একাধিক স্ত্রী হোক ওই সময় সে এক চতুর্থাংশ পাবে আর যদি ছেলে সন্তান থাকে মেয়ে থাকে মানে মাইয়াদের সন্তান থাকে তাহলে এরকম সময় সে এক চতুর্থাংশ পাবে না বরং আট ভাগের এক ভাগ পাবে আল্লাহ তালা বলছেন যদি তোমাদের সন্তান থাকে ফালাহুন্না তাহলে সেই স্ত্রী পাবে এক অষ্টমাংশ আট ভাগের এক ভাগ মিম্মা তারাক্কুম যা তোমরা ছেড়েছো মিম্মা আদে ওসিয়াতিন তুসুনা বিহা আও দেন যদি ওসিয়াত বা কর্য থাকে সেই কর্য দেওয়ার পর সূরা নেসার 12 নম্বর এখন যদি স্ত্রীও আছে আর ছেলে পেলে সন্তানও আছে তাহলে কি করতে হবে তাহলে স্ত্রী কত ভাগ পাবে একে আট ভাগের এক ভাগ পাবে এখন যে ছেলেরা ছেলে মেয়ে ধরে না আছে একজন ছেলে আছে আর একজন মেয়ে আছে তাহলে ছেলে পাবে মেয়ের দুই ভাগের সমতুল্য আল্লাহ তালা বলছেন লিদ্দাকারে মিত্র হাত দিল ছেলের জন্য যে ভাগটা হবে সেটা কন্যাদের দুই ভাগের বরাবর হবে তাহলে কিভাবে বিভক্ত করা হবে বিভক্ত করার একটা সোজা এবং সঠিক নিয়ম হচ্ছে যে যদি কারো একটা ছেলে আর কারো একটা মেয়ে এবং স্ত্রী আছে তাহলে স্ত্রী আট ভাগের এক ভাগ পেয়ে গেল ছেলেকে একটা ছেলে থাকলে ওকে দুই ধরেন আর মেয়ে থাকলে ওকে সবসময় একটাই ধরেন যদি তিনটা মেয়ে থাকে তাহলে তিনটা মেয়ে দুইটা ছেলে আসে তাহলে দুইটা ডবল করে দেন দুই দুগুণে কত চার যদি এক থাকে তাহলে ডবল করে দেন মেয়ে একটাই থাকবে তিনটা মেয়ে তাহলে তিন ভাগ আর তিনটা ছেলে আসে তাহলে তিন দুগুণে ছয় ভাগ ছয় ভাগ আর তিন ভাগ কত হয়ে গেল নয় ভাগ এটা একটি উদাহরণ দিচ্ছি ধরেন কারো এক ডবল করে দেয় কত হয়ে গেল দুই ভাগ আর মেয়ে একটা একটাই থাকলো তাহলে এখানে হবে তিন ভাগ সুমন অর্থাৎ এক মাংস আট ভাগের এক ভাগ স্ত্রীকে দেওয়ার পর ছেলেকে এক ছেলে থাকলে ওটা দুই ভাগ ধরেন আর এক মেয়ে থাকলে এক ভাগে ধরেন তখন ওই তিন ভাগ সম্পদকে বন্টন করার পর দুই ভাগ ছেলেকে দিয়ে দেন এক ভাগ মেয়েকে দিয়ে দেন যদি দুই ছেলে দুই মেয়ে থাকে তাহলে দুই ছেলে দুই দুগুণ চার আর মেয়ে দুই ছয় জন মানুষ ছয় ভাগ করেন ছয় ভাগ করার পর মেয়েদেরকে দুইজনকে এক এক করে দুই ভাগ দিয়ে দিলেন আর বাকি চার ভাগ দুই দুই করে ছেলেকে দিয়ে দেন এটা হলো ফারায়েজের সবচেয়ে বেশি প্রয়োজনীয় মাসালা যে মাসালাটাই আমি আপনাদের সামনে বলার চেষ্টা করলাম বন্ধুগণ উদাহরণস্বরূপ আর একটি মাসলা নিয়ে নিই যেটা ফারায়েজের ক্ষেত্রে আরো অনেক সময় প্রয়োজন হয় সেটা হলো যে স্ত্রী যদি মারা যায় আর ওর মাল সম্পদ থাকে তাহলে স্বামী কত পাবে তাহলে কে কত পাবে স্বামী কত পায় এ সম্পর্কে স্বামী যদি একাই থাকে সন্তান সন্ততি কেউ না থাকে তাহলে স্ত্রীর অর্ধেক অংশ পাবে কত পাবে অর্ধেক পাবে আর যদি সন্তান সন্ততি থাকে তাহলে এক চতুর্থাংশ পাবে চার ভাগের এক ভাগ পাবে আল্লাহ আলমেন বলছেন তোমাদের জন্য অর্ধেক যেটা তোমাদের স্ত্রী ছেড়ে যায় যদি তাদের সন্তান না থাকে ফাইন যদি তাদের সন্তান থাকে তাহলে তোমাদের জন্য এক চতুর্থাংশ যেটা তারা ছেড়ে গেছে সুরা নেশা 12 নম্বর বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিন এইভাবে সকলের জন্য ফারায়েজ কি করে দিয়েছেন বন্টন করে দিয়েছেন এবং তিনি এই ভাগ নিজে স্বয়ং করে দিয়েছেন আর এই ভাগ বন্টনটা মাত্র তিনটি আয়াতে কোরআন শরীফের করে দিয়েছেন কয়টি আয়াতে মাত্র তিনটি আয়াত সুরা নেশার এগারো বারো এবং একশো ছিয়াত্তর নম্বর আয়াত এগারো বারো এবং একশো ছিয়াত্তর নম্বর আয়াত এই মিরাজের বর্ণনা আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন আপনারা যদি এ বিষয়ে জানতে ইচ্ছুক হন ভালো করে জানতে চান তাহলে সুরা নেশার এগারো নম্বর আয়াত বারো নম্বর আয়াত তর্জমা সহকারে পড়ে নেবেন না বুঝতে পারলে সাধারণ তফসিল সহকারে পড়ে নেবেন অতপর একশো সাতষট্টি নম্বর আয়াত ও আপনারা পড়ে নেবেন না বুঝতে পারলে একটু